created with free version for non-commercial use. والتشهد في الأول والجلوس له আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর পাঁচ অক্ট সালাত ফরজ করেছেন সালাত এবং সালাম নাজিল নবী সাল্লাহ আলী সাল্লামের ওপর যিনি বলেছেন সাল্লু কামার আই তুমনি ও সাল্লি তোমরা সালাত আদেই করো নামাজ পড়ো যেমন ভাবে আমাকে সলাত আদায় করতে দেখলে নামাজ পড়তে দেখলে নবী করিম সাল্লাহামের সাহাবাই কেরামরা নবী সাল্লাহ সাল্লামের নামাজের পদ্ধতি বিস্তারিত বর্ণনা করেছেন যা নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে দেখেছেন অথবা তার থেকে শুনেছেন ওইভাবেই তারা বর্ণনা করেছেন সহি সূত্রে সহি সন্নদে যেইভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত নবী সাল্লামের নামাজ ওইভাবে প্রত্যেক মুসলিমকে নামাজ আদায় করতে হবে আমাদের আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে সলাথের ওয়াজেবাত অর্থাৎ নামাজের মধ্যে যে সব কথা বা কাজ ওয়াজিব নামাজের মধ্যে যেই কথা কাজগুলি ওয়াজিব সেগুলি সম্পর্কে আর সেগুলি হচ্ছে আটটি প্রথম সংক্ষেপে আটটি গণিয়ে দিই আর তারপরে প্রত্যেকটির দলিল প্রমাণ নবী করিম সাল্লামের হাদিস থেকে বা নবী আমল থেকে আমরা পেশ করার চেষ্টা করব লেখক বলছেন যে ওয়াজেবাত সলাত সলাতের ওয়াজেব সমূহ ওয়াজেব সম্পর্কে ভাষ্যকার বলছেন যে ওয়াজেব সলাতের তাকেই বলে যা ইয়াসকত বিশ্বাহ ভুলে গেলে খেয়াল ছাড়া হলে তা মাফ হয়ে যায় যদি কেউ ভুলে যায় ওয়াজেব আদায় করতে সে বলার বিষয় হলে বলতে অথবা করার বিষয় হলে করতে সে ওয়াজেবটা আদায় করতে যদি ভুলে যায় তাহলে সেটা মাফ হয়ে যায় তাতে কোনো যায় আসে না তবে ওতে যে ত্রুটি হলো ঘাটতি হইল ওয়াজ বড় ওয়াইজ বড়ো বেসাজদাতাই সহ এই জন্য দায় সহ করে তার ঘাটতি পূরণ করতে হবে যেটা ওয়াজেব ছুটে গেল এই ত্রুটি পুরা করতে হবে দুটি সেজদা করে যাকে সেজদায় সহ বলা হয় সেজদায় সহ মানে ভুলের সেজদা ভ্রমের সেজদা ভুল হয়ে গেছে এই রকম ক্ষেত্রে যে দুটি সেজদা করা হয় সালামের আগে অথবা সালামের পরে এক সালাম ফেরার পরে মাঝখানে নয় যেমন ভাবে এক শ্রেণীর লোকেরা নাকি দেশে করে জানি না ওদের দলিল আল্লাহ পাক ভালো জানেন আর ওরা জানে তবে নবী করিম সাল্লাম থেকে প্রমাণিত শেষদায় সহ কাবলা সালাম হয় দুই সালামের আগে রয়েছে সহ যখন সবকিছু পড়া হলো দোয়াই মাসুরা পড়া হলো তারপরে আর না হলে বাদাস সালাম দুই দিকে সালাম ফেরার পরে তো ওয়াজে বলা হয় যদি ভুল হয়ে যায় ভুলে গিয়ে থাকে তাহলে সেটা মাফ হয়ে যাবে আর ওর ঘাটতি পূরণ করা হবে সেজদায় সহ দিয়ে সেজদা সহ করা হয় তিনটি ক্ষেত্রে সেজদা সহর মশলা বিস্তারিত বলবো না শুধু এই ক্ষেত্রটি জানেন সেজদা সহ কখন করবেন যদি আপনার নামাজে কিছু বাড়িয়ে দিয়ে থাকেন বাড়াইতে হইতে না বাড়িয়ে দিয়েছেন একটা অবস্থা আর হচ্ছে নামাজে কিছু কমিয়ে দিয়ে থাকেন অজেব কমে গেছে সন্ন্যত কমানে লয় সন্ন্যত কমালে বা কমে গেলে নয় যদি কোনো অজেব কমিয়ে দিয়ে থাকেন অথবা সন্দেহ থাকে তিন নম্বর ক্ষেত্র হচ্ছে যদি সন্দেহ হয়ে যায় যে দুই রাখার পড়লাম না তিন পড়লাম তিন পড়লাম না চার পড়লাম এইরকম যদি সন্দেহ হয় তাহলে <clears throat> কমটা নিশ্চিতভাবে ধরে নেওয়ার পরে এই যে সন্দেহ হয়ে গেল এর ঘাটতি পূরণের জন্য সহসিজা করবেন তিনটি ক্ষেত্রে সহসিজা রয়েছে ওয়ালায়াস কতবিল আমাদ আর বলছেন যে ওয়াজেব যদি ইচ্ছা করে কেউ ছাড়ে তাহলে সেটার মাফ নেই তাহলে সেটা রাকাতের যদি অজেব হয় তাহলে ওই রাকাত হবে না আর পুরো নামাজের যদি অজেব হয় তাহলে নামাজটি হবে না ওই ক্ষেত্রে রুকনের মতো হুকুম এর আগের আলোচনায় যে সালা চোদ্দটি বলা হয়েছে নামাজের রুকুন যে রুকনের অপর নাম ফরোজ আর ওয়াজেব আর রুকন দুটোই হচ্ছে ফরোজ অধিকাংশ আমাদের নিকট ওয়াজেব আর ফরোজে কোনো পার্থক্য নেই ওয়াজেব মানে ফরোজ আর ফরোজ মানে ওয়াজেব নামাজের মধ্যে যে কাজগুলি করা হয় শুরুতে বলেছি সেগুলি তিন ভাগে বিভক্ত নামাজের মধ্যে কাজ হোক অথবা কথা হোক তিন ভাগে বিভক্ত জন্য রোকন ওয়াজেব আর সন্ন্যাদ সালাতের মধ্যে চোদ্দটি রুকুন আছে যার আলোচনা গত সপ্তাহে হয়েছে আর আটটি ওয়াজেবাত আছে সেগুলিও ফরজ ওইগুলির আলোচনা আজকে হবে আর বাকি যতগুলি কথা কাজ আছে নামাজের মধ্যে এই চোদ্দ আর আট বাদ দিয়ে বাকি যত আছে সবগুলি হচ্ছে সন্ন্যাত এছাড়া কেউ যদি বেশি করে যেটা রুকন নয় আর ওয়াজেব নয় সন্ন্যাত নাই কিন্তু নামাজের ভিতরে করল তাহলে তার নাম হচ্ছে বেদাত নামাজের ভিতরে বা আগে বা পরে করলো যেমন নামাইতে পড়া যায় নামাজের দোয়া পড়া একাদাতে বেহাজ ইমাম পড়া আনাইম আমল্লেমান হাজার আমল্লাই হাজার পড়া সবগুলি বিদাত অ্যাড করা সংযোজন এগুলি রুকন নয় ওয়াজেব নয় সন্ন্যত নয় তার মানে বিদাত এইরকমই সম্মিলিত মোনাজাত করা সালাম ফেরার পরে যখন এ কামত শেষ হলো তখন হাক্কান ইল্লাহ বলা অনেক আরবরা এই বিদাতটা করে আরব মানে সৌদিরা বলছে না এদের অশিক্ষিতরা হইতে পারে কিন্তু অন্যান্য আরব দেশের অনেকে মিসরি দেখা যায় সুডানি দেখা যায় এদের মধ্যে অনেক বিদাত আছে আর অজ্ঞতা যে